আমার বাবা একজন বিখ্যাত গায়ক এক্ষেত্রে তার ইনকাম কি হালাল নাকি হারাম তিনি যদি হারাম গানের মাধ্যমে ইনকাম করে থাকেন তাহলে তার পুরো ইনকামটাই হারাম হবে কোনো সন্দেহ নেই এখন তিনি কোন ধরনের গান গেয়ে কোন ধরনের গান করে তিনি গায়ক হয়েছেন বা তিনি কোন ধরনের গানের গায়ক সে বিষয়টি আসলে আপনি ভালো জানেন যদি হারাম গান যেগুলো রয়েছে যার মধ্যে যৌন সুশ্রী রয়েছে অথবা যার মধ্যে এমন নিবেদন রয়েছে যেগুলোর মাধ্যমে যৌনতার দিকে মানুষদেরকে আহ্বান করে অথবা যেখানে যে গানের মধ্যে মূলত ইসলামের গর্হিত কোনো বিষয় যে গানের মধ্যে গর্হিত কোনো আহ্বান রয়ে গিয়েছে এই ধরনের গান যদি তিনি করে থাকেন তাহলে তার এই ইনকামটুকু হারাম হবে কোনো সন্দেহ নেই